রহমত মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে রমজান এলো সবার দুয়ারে ওরে পদ বেফুল আজ লুটেনে খোদার দেয়া অফুরন্ত নেয়ামত ক্ষমা করিয়ে নে জীবনের গুনাহ রাশি আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে জীবনকে উৎসর্গ কর সেই প্রভুর তরে রমজান মাহে রমজান মাহে রমজান এলো বেহেস্তি সৌগাত নিয়ে বেহেস্তি সৌগাত মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এলো বেহেস্তি সৌগাত নিয়ে বেহেস্তি সৌগাত আয়রে সবাই নে লুটে আজ আয়রে সবাই নে লুটে আজ আল্লাহ পাকের নিয়ামত নিয়ামত নিয়ামত মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এলো বেহেস্তি সৌগত নিয়ে বেহেস্তি সৌগাত রহমতেরি বার্তা নিয়ে রমজান এলো সবার ঘরে রহমতেরি বার্তা নিয়ে রমজান এলো সবার ঘরে এই করুণা সবার তরে এই করুণা সবার তরে খুদার দেয়া আবহায়াত আবহায়াত আবহায়াত মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এলো বেহেস্তি সৌগাত নিয়ে বেহেস্তি সৌগাত রহমতেরই বৃষ্টি দিয়ে হৃদয়টাকে নে না ধুয়ে রহমতেরই বৃষ্টি দিয়ে হৃদয়টাকে নে না ধুয়ে গুণারাশি মাফ হবে তোর গুণারাশি মাফ হবে তোর চেনে না মগতি রাত মগতি রাত মগতি রাত মাহে রমজান মাহেরম জান মাহেরম রমজান এলো বেহেস্তি সৌগাত নিয়ে বেহস্তি সৌগাত জাহান নামির মুক্তি দিতে রমজান এলো এ ধরাতে জাহান নামির মুক্তি দিতে রমজান এলো এ ধরাতে আগুন হতে মুক্তি পেতে আগুন হতে মুক্তি পেতে কর আজিকে মুনাজাত মুনাজাত মুনাজাত মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এলো বেহস্তি সৌগত নিয়ে বেহস্তি সৌগত আয় রে সবাই নে লুটে আজ আইরে সবাই নে লুটে আজ আল্লাহ পাকের নিয়ামত নিয়ামত নিয়ামত মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এলো বেহেস্তি সৌগত নিয়ে বেহেস্তি সৌগত নিয়ে বেহেস্তি সৌগত নিয়ে বেহেস্তি সৌগত